বাংলার মাটি বাংলার মাটি নারী তুমি শোভ ভদ্র মনটা যে নর শ্রম যদি হয় বেশি তোমার কষ্ট যে চর নারী তুমি শোভ ভদ্র মনটা যে নর শ্রম যদি হয় বেশি তোমার কষ্ট যে চরম একটি মহল তোমায় নিয়ে একটি মহল তোমায় নিয়ে করছে বাহানা ওই মহলের ধোকাই পড়ে ধ্বংস হইও না নারী ওই মহলের ধোকায় পড়ে ধ্বংস হইও না নারী তুমি শোভ ভদ্র মনটা যে নরম শ্রম যদি হয় বেশি তোমার কষ্ট যে চরম একটি মহল তোমায় নিয়ে একটি মহল তোমায় নিয়ে করছে বাহানা ওই মহলের ধোকাই পড়ে ধ্বংস হইও না নারী ওই মহলের ধোকাই পড়ে ধ্বংস হইও না পাও যদি আনন্দ পরে পশ্চিমা ফ্যাশন ওই পোশাকি তোমার জন্য ধর্ষণের কারণ ধর্ষণের কারণ ও পাও যদি আনন্দ পরে পশ্চিমা ফ্যাশন ওই পোশাকি তোমার জন্য ধর্ষণের কারণ ধর্ষণের কারণ পশ্চিমা ফ্যাশনটা হলো পশ্চিমা ফ্যাশনটা হলো ইফটিজিংয়ের পাওয়া না ওই মহলে ধুকাই পড়ে ধ্বংস হইও না নারী ওই মহলে ধুকাই পড়ে ধ্বংস হইও না পাতলা পোষা কঙ্গ দেখায় চাই কি তোমার মন সভ্যতার আড়ালে নারী বেসরম এখন বেহায়া এখন ও পাতলা পোষা কঙ্গ দেখায় চাই কি তোমার মন সভ্যতার আড়ালে নারী বেহায়া এখন বেসরম এখন প্রগতিশীল একটি মহল প্রগতিশীল একটি মহল করছে তোমায় লাঞ্ছনা ওই মহলের ধোকাই পড়ে ধ্বংস হইও না নারী ওই মহলের ধোকাই পড়ে ধ্বংস হইও না হতে পারো তুমি বুন খালা ফুফি মাম্মি চাচি ভাবি যা কিছুই তুমি হও না কেন স্বামী তোমার চাবি রে স্বামী তোমার চাবি ও হতে পারো তুমি বোন খালা ফুফি মাম্মি চাচি ভাবি যা কিছুই তুমি হও না কেন স্বামী তোমার চাবি রে স্বামী তোমার চাবি তবু কেন পর কি আয় তবু কেন পর কি আয় হাওড়ে দিওয়ানা ওই মহলের ধোকাই পড়ে ধ্বংস হইও না নারে ওই মহলে ধোকাই পড়ে ধ্বংস হইও না নারী তুমি ভদ্র মনটা যে নর শ্রম যদি হয় বেশি তোমার কষ্ট যে চরম একটি মহল তোমায় নিয়ে একটি মহল তোমায় নিয়ে করছে বাহানা ওই মহলের ধুকাই পড়ে ধ্বংস হইও না নারী ওই মহলের ধুকাই পড়ে ধ্বংস হইও না ওই মহলের ধুকাই পড়ে ধ্বংস হইও না